রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত পাপেরি বোঝা মাথায় বসাই পাপেরি মেলা পাপেরি বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা দুনিয়াদারি নিয়ে যারা বসাই পাপেরি মেলা তাদেরই থেকে দূরে রাখো করো রহমত তাদেরই থেকে দূরে রাখো করো রহমত তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত আমি অধম ডাকি তোমায় কবুল করো গান তাদেরই পথে চালাও আমায় যারা পুণ্যবান আমি আধুম ডাকি তোমায় কবুল করো গান তাদেরই পথে চালাও আমায় যারা পুণ্যবান সহজ সরল সঠিক পথে দাও বাড়িয়ে হাত সহজ সরল সঠিক পথে দাও বাড়িয়ে হাত তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত পাপেরি বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা দুনিয়াদারি নিয়ে যারা বসায় পাপেরি মেলা পাপেরি বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা দুনিয়াদারি নিয়ে যারা বসাই পাপেরি মেলা তাদেরই থেকে দূরে রাখো করো রহমত তাদেরই থেকে দূরে রাখো করো রহমত তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত তোমার নামে তসবি জপে পুণ্যবতীরা